উড়ন্ত বাইসাইকেল অনেক বছর আগে একটা ছোট্ট গ্রামে থাকতো খুব গরিব একটা ছেলে তার নাম অ্যালেন তার বাবা ঘাস বিক্রি করে যা রোজগার করত তাই দিয়ে সংসার চালাত অ্যালেনকে স্কুলে পাঠাতো অ্যালেনকে রোজ এক মাইল হেঁটে স্কুলে পৌঁছতে হতো স্কুলের অন্য সহপাঠীদের সবার কাছে বাইসাইকেল ছিল তারা অ্যালেনকে নিয়ে হাসাহাসি করত কিরে অ্যালেন এত হাঁটিস তোর পা ব্যথা করে না <laughs> ও ম্যারাথনে যাবে বলে প্র্যাকটিস করছে আমরা ওকে ডাকবো দুপে যার সাইকেল নেই <laughs> এই হলো দুপে যার সাইকেল নেই দুপে বাবু সাইকেল নেই দুপে বাবু সাইকেল নেই এলেনির খুব মন খারাপ সবাই ওর পেছনে লাগে তাই সে বাবা মার কাছে গিয়ে বায়না ধরলো আমার সব বন্ধুরা সাইকেলে করে স্কুলে আসে আমারও একটা সাইকেল চাই বাবা অ্যালেন আমাদের কাছে সাইকেল কেনার পয়সা নেই বাবা কয়েকটা মাস অপেক্ষা করতে পারবি না কি এমন বায়না করতে চাই না আমি বাবা আমার বাইসাইকেল চাই না পায়ে হেঁটে স্কুলে যেতে আমার ভালোই লাগে সেই দিন রাতে অ্যালেন যখন ঘুমোচ্ছে তার বাবা মা একটা সিদ্ধান্ত নিল অ্যালেন গ্রামে সেই কজন ছেলের মধ্যে একজন যাদের কাছে বাইসাইকেল নেই ওকে সবাই খ্যাপায় কিভাবে ও বড় হবে বলো আমাকে আর দেখো কি বুঝদার আমাদের ছেলে যখনই বললাম যে কিনতে পারবো না আমরা ও সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে স্কুলে যেতে রাজি হয়ে গেল ওকে একটা সাইকেল এনে দিতেই হবে যে করেই হোক এটা নাও তুমি গিয়ে বিক্রি করে এসো বুঝলে মারিয়া হার দিয়ে আমি কি করব বলো একটা সাইকেল হলে অ্যালেন আর তোমার দুজনেরই খুব সুবিধে হবে তাই অ্যালেনের বাবা হারটা বেঁচে দিল আর অ্যালেনের জন্য একটা পুরনো সাইকেল কিনে আনলো অ্যালেন তো ভারী খুশি রোজ সাইকেল চেপে স্কুলে যেতে পারবে একদিন যখন স্কুল থেকে ফিরছে পুরনো সাইকেলের চেনটা ভেঙে গেল অ্যালেন নামলো আর সেটা ঠিক করার চেষ্টা করতে লাগলো এমন সময় হঠাৎ সে ঝিলের দিক থেকে একটা আওয়াজ শুনতে পেল সাহায্য সাহায্য চাই অ্যালেন দেখে কে যেন জলে ডুবে যাচ্ছে সে ছুটে ঝিলের পাড়ে গিয়ে লোকটাকে বাঁচাতে জলে ঝাঁপ দিল অসংখ্য ধন্যবাদ খোকা তুমি আমার প্রাণ বাঁচিয়েছ যা করা উচিত আমি তো শুধু তাই করেছি এর জন্য ধন্যবাদের আর কি দরকার আমি কি তোমার জন্য কিছু করতে পারি তোমায় সাহায্য করতে চাই এই মাত্র আমার সাইকেলটা ভেঙে গেল ও ওটা তোমার কি একদম নতুন একটা উড়ন্ত সাইকেল চাই আমি তোমার সাইকেলকে উড়ন্ত বানাতে পারি ওটায় চড়ে তুমি উড়ে যেতে পারবে জাদুকর সাইকেলটার ওপর চাপড়াতেই তার থেকে ডানা বেরিয়ে এলো আর একেবারে ঝকঝকে নতুন একটা সাইকেল হয়ে গেল জাদুকর অ্যালেনকে সাবধান করে দিল যতদিন তুমি ভালো পরোপকারী থাকবে যেমন এখন আছো এই সাইকেল ততদিন এরকমই থাকবে কিন্তু যদি তুমি স্বার্থপর হয়ে যাও তাহলে ডানাগুলো অদৃশ্য হয়ে যাবে আর তোমার সাইকেল আবার আগের মতোই হয়ে যাবে কিন্তু অ্যালেন খুশি মনে সাইকেলটা নিয়ে বাড়ি গেল আর বাবা মাকে সব বলল এখন স্কুলের অন্য বাচ্চারা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যায় আর অ্যালেন রোজ উড়ে উড়ে স্কুলে যায় ওই দেখো ওই যে অ্যালেন যাচ্ছে আমার কাছেও যদি একটা উড়ন্ত সাইকেল থাকতো অ্যালেন কত ভাগ্যবান তাই না অ্যালেন যেখানেই যায় লোকেরা হা করে তাকে দেখে তার প্রশংসা করে কিছুদিনেই অ্যালেন নিজেকে বিশেষ কেউ ভাবতে লাগলো আর তার কাছে উড়ন্ত সাইকেল আছে বলে সবার সঙ্গে বাজে ব্যবহার করতে লাগলো বাবা আজ তোমার স্কুল নেই তাই আমি সাইকেলটা নিয়ে মাঠে যাচ্ছি ঘাস কাটতে না বাবা না আমার এমন সুন্দর সাইকেল তুমি নোংরা কাদা ভর্তি মাঠে নিয়ে যেও না ইয়ো অ্যালেন এটা আমার বাইসাইকেল ঠিক আছে জাদুকর আমাকে দিয়েছে আর কাউকে এটা আমি চালাতে দেব না এই বেন কি ব্যাপার বলতো তোর কাছে বুঝি সাইকেল নেই দেখ আমার কাছে উড়ন্ত সাইকেল আছে এক জাদুকর আমার ওপর এত খুশি হয়েছিল যে ধন্যবাদ জানাতে এই সাইকেলটা উপহার দিয়েছে যেই না অ্যালেন এমন দাম্ভিকের মতো কথা বলল সাইকেলের ডানা গায়েব হয়ে গেল আর পুরনো হয়ে গেল আর ধপাস করে মাটিতে পড়ল অন্য বাচ্চারা তাকে দেখে হাসতে লাগলো বেন এগিয়ে এসে তাকে টেনে তুলল তোর লাগেনি তো জাদুকর আমাকে বলেছিল অ্যালেন এবার বুঝতে পারল ও কেমন উদ্ধত দাম্ভিক আর স্বার্থপর হয়ে উঠেছিল তাই তার সাইকেল আবার পুরনো হয়ে গেছে ওর এটাই প্রাপ্য ছিল সে বাড়ি গিয়ে সাইকেলটা সারালো আর বাবাকে বলল অ্যালেন আমাকে ক্ষমা করে দাও বাবা তোমার সঙ্গে বাজে ব্যবহার করেছি তুমি আমাকে সাইকেলটা কিনে দিয়েছো আর তোমাকে আমি সাইকেলটা চালাতে দিইনি কেন এরকম করলাম আমি এখন আমি এটা সারিয়ে দিয়েছি তুমি রোজ এটা নিয়ে মাঠে যাবে আর আমি পায়ে হেঁটে স্কুলে যাব আর কোনো দিন অভিযোগ করব না কথা দিলাম তাই সেই দিন থেকে অ্যালেন আবার পায়ে হেঁটে স্কুলে যেতে লাগলো সে আর বেন এখন প্রিয় বন্ধু তারপর একদিন অনেক মাস পরে অ্যালেন আরেকটা বাইসাইকেল খুঁজে পেল ঠিক যেমন জাদুকর দিয়েছিল তার বাড়ির দরজায় অ্যালেন সেটা তার বাবাকে দিয়ে দিল আর নিজে পুরনো সাইকেলে করে স্কুলে যেত কিন্তু এইবার সে রোজ বেনকে সঙ্গে করে নিয়ে যেত অন্যের কাছে যা আছে তার থেকে আমারটা ভালো বলে অন্যের প্রতি দুর্ব্যবহার করার অধিকার নেই কারণ সবার প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা থাকা দরকার